حديث نمبر بايس عن عبد الله بن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال لا يبع بعضكم على بيع بعض ولا يخطب بعضكم على خطبه بعض কোন মুসলিম ব্যক্তির বিবাহের প্রস্তাবের উপরে অন্য কোনো ব্যক্তির বিবাহের প্রস্তাব দেওয়া হারাম আবদুল্লাহ বিন অমর রদিয়াল্লাহু তালা আনহোমা থেকে বর্ণিত তিনি নবী করিম সাল্লাহ আলিহি ওসাল্লাম হতে বর্ণনা করেছেন নবী করিম সাল্লাহ আলিহি ওসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে থেকে কোনো এক ব্যক্তি অন্য কোনো ব্যক্তির ক্রয় বিক্রয়ের উপর ক্রয় বিক্রয় করবে না এবং তোমাদের মধ্যে থেকে কোনো এক ব্যক্তি অন্য কোনো ব্যক্তির বিবাহের প্রস্তাবের ওপরে অন্য কোনো ব্যক্তির বিবাহের প্রস্তাব দিবে না শহেহ মুসলিম হাদিস নম্বর উনপঞ্চাশ হাইফেন বন্ধনের মধ্যে এক হাজার চারশো বারো এবং শহেহ বুখারি হাদিস নম্বর পাঁচ হাজার একশো বিয়াল্লিশ তবে হাদিসের শব্দগুলি শহী মুসলিম থেকে নেওয়া হয়েছে এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় আবদুল্লাহ বিন অমর ইবনুল খত্তাব একজন সম্মানিত সাহাবি তিনি নাবালক অবস্থাতেই তার পিতা দ্বিতীয় খলিফা অমর ইবনুল খত্তাব রদয়াল্লাহ আনহু যখন ইসলাম গ্রহণ করেন তখনই ইসলাম গ্রহণ করেছিলেন তার পিতার পূর্বেই তিনি মদিনায় হিজরত করেন তিনি সর্বপ্রথমে খন্দকের যুদ্ধে অংশগ্রহণ করেন অতপর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাথে আরও সমস্ত যুদ্ধে অংশগ্রহণ করেন তিনি মিশর সামদেশ ইরাক বাসরা ও পারস্যের বিজয়েও অংশগ্রহণ করেছিলেন তিনি সুদর্শন সাহসী ও সত্য প্রকাশকারী সাহাবিগণের মধ্যে জ্ঞানী এবং বিদ্যান বা বিদ্যবান বা বিদ্যাবান হিসাবে প্রসিদ্ধ ছিলেন তার কাছ থেকে দু হাজার ছয়শো ত্রিশটি হাদিস বর্ণিত হয়েছে তিনি এবাদত ও পরহেজগারিতাই ছিলেন অনুকরণীয় সাহাবি তিনি সন তেহাত্তর হিজড়িতে ছিয়াশি বছর বয়সে মক্কায় মৃত্যুবরণ করেন এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এই হাদিসটির দ্বারা প্রমাণিত হয় যে কোনো ব্যক্তির তথা মুসলিম ব্যক্তির ক্রয় বিক্রয়ের উপরে অন্য কোনো ব্যক্তির ক্রয় বিক্রয় করা হারাম দুই এই হাদিসটির দ্বারা এটাও প্রমাণিত হয় যে কোনো ব্যক্তির তথা মুসলিম ব্যক্তির বিবাহের প্রস্তাবের উপরে অন্য কোনো ব্যক্তির বিবাহের প্রস্তাব দেওয়া অবৈধ তিন প্রকৃত ইসলাম ধর্ম মানুষকে সচ্চরিত্র বা ভালো আচরণ এবং পরিষ্কার হৃদয়ের উপর অবস্থিত হওয়ার প্রতি উৎসাহ প্রদান করে যেন মুসলিম সমাজের সকল সদস্যগণের মধ্যে থেকে পরস্পর শত্রুতা এবং ঝগড়া বিবাদের অবসান ঘটে যায়